তালা আমাদেরকে আসার বসার তৌফিক দান করছেন আমরা আল্লাহ তালার দরবারে দিল খুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ইসলাম এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম প্রত্যেকটা মুমিনের কাছে চায় যে প্রত্যেকটা মুমিন যেন ইসলামী জীবন যাপন করে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে পরিবার সমাজ মুসলমানের পূর্ণাঙ্গ জীবনটা ইসলাম অনুযায়ী পরিচালিত হওয়া এটা ইমানের অনিবার্য দাবি মুসলমানের জীবন হবে ইমানই জীবন জীবনের প্রত্যেকটা কাজে সে যে ইমানদার তার ইমান প্রকাশ পায় তার ব্যক্তিগত প্রত্যেকটা কাজ সেই কাজের মাঝে এ বিষয়ের প্রকাশ ঘটবে যে আমি তো ইমানদার ঘরোয়া প্রত্যেকটা কাজ এর মাঝে অন্যরা তাকে চিনতে পারবে যে এ লোকটা ইমানদার তার ব্যবসা বাণিজ্য লেনদেন দেখে সমাজ তাকে চিনতে পারবে এ লোকটা ইমানদার এ বেইমান না আচার আচরণ স্বভাব চরিত্র একজন মুসলমানের এমন হবে যেন তার আচার আচরণ তার স্বভাব চরিত্র দেখে সমাজের বাকি লোকেরা তাকে চিনতে পারে যে এ লোকটা ইমানদার ইসলাম প্রত্যেকটা মুমিনের কাছে এমন একটা ইমানি জীবন চায় আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইমানি জীবন কাকে বলে বিষয়টা বুঝার জন্য প্রথমে মানুষ্য জীবন বা মানবিক জীবন সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করব এই আলোচনার দ্বারা ইমানি জীবনটা আমাদের বুঝে আসবে যে একজন ইমানদারের জীবন আর সাধারণ একটা মানুষের জীবন যে জীবনটা বিবেক দ্বারা তার নফ দ্বারা পরিচালিত এই দুইটা জীবনের মাঝে আসলে তফাতটা কোথায় এবং আমাদেরকেও সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ইমানদার হিসেবে আমাদের জীবনটা যেন ইমানি জীবন দেখেন মানুষ হিসেবে আমরা যখন জন্মগ্রহণ করি একটা মানব শিশু জন্ম নেওয়ার সাথে সাথেই সে তার খাদ্যের জন্য তার ক্ষুধার যন্ত্রণায় সে কান্নাকাটি শুরু করে মায়ের দুধ তার মুখে যখন তুলে দেওয়া হয় এই মানব শিশুর কান্না থেমে যায় এতে করে এই বিষয়টা বোঝা যায় যে মানব শিশুর কান্নাটা ছিল খাদ্যের জন্য ক্ষুধার যন্ত্রণা শিশু একটা বাচ্চা যখন কাঁদে প্রধানত ক্ষুধার জন্য কাঁদে তার কান্নাটা এবং কাদার দ্বারা সে তার ক্ষুদাটাকে প্রকাশ করে আর মা যখন তাকে খাদ্য দেয় তাকে বুকের দুধ দেয় তো তার সমস্ত কান্নার অবসান ঘটে সে থেমে যায় তারই কান্নাটা এক ফরিয়াদ যা তার মায়ের মাঝে মমত্ব মমতা তৈরি করে একটা মানব শিশু জন্মের সাথে সাথে সে তার কাপড় চায় না সে তার জন্য ঘর চায় না তার প্রথম প্রয়োজনটা খাদ্য এরপর একটা সময় শীত গরম ইত্যাদির প্রভাব এই মানব শিশুর উপর পড়ে গরমে সে ঘেমে যায় শীতে সে কাঁপতে থাকে ঠিক এই অবস্থার মাঝে তার কাপড়ের প্রয়োজন হয় তাকে ঢাকার প্রয়োজন হয় তখন তাকে কাপড় দেওয়া হয় তাকে কাপড় দ্বারা আচ্ছাদিত করা হয় তার বেঁচে থাকার জন্য তার সুস্থ থাকার জন্য তার জন্য সুন্দর একটা আবাস নিরাপদ একটা আবাস প্রয়োজন তো তার মমতাময়ী মা তার জন্য সেই নিরাপদ তার থাকার ব্যবস্থা তার জন্য তার উপযোগী কাপড় কাপড়ের ব্যবস্থা এই সমস্ত জিনিসগুলোর ব্যবস্থাপনা তার জন্য করা হয় একটা মানব শিশুর যে খাদ্যের প্রয়োজন একটা মানব শিশুর যে কাপড়ের প্রয়োজন একটা মানব শিশুর একটা নিরাপদ ঠিকানা তার একটা নিরাপদ বিছানার প্রয়োজন এই প্রয়োজনগুলো তার জৈবিক প্রয়োজন এই যে এই খাদ্যের চাহিদা নিরাপদ একটা নীর একটা আবাসের চাহিদা এই চাহিদাটা শুধু মানব শিশুর জন্যই প্রয়োজন বিষয়টা এমন না এটা জীব মাত্রই তার খাদ্যের প্রয়োজন প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রাণী তার ঠিকানার প্রয়োজন আপনি একটা গরু একটা গাভীকে দেখবেন একটা মহিষকে দেখবেন চব্বিশ ঘন্টাই সে ব্যস্ত তার ব্যস্ততা শুধুই খাবারের ব্যস্ততা সে যখন ঘুমায় ঠিক অল্প সময়ের জন্য যদি ঘুম থেকে জাগ্রত হয় সে আবার খাওয়া শুরু করে তার সারাদিনের বিচরণ তার সারাদিনের ব্যস্ততা খাওয়ার ব্যস্ততা তার আর কোনো পেরেশানি নেই তার আর কোনো কাজ নেই এই ধরনের অন্য যত প্রাণী এটা হিংস্র প্রাণী হোক আর এটা গৃহপালিত প্রাণী হোক বন্য প্রাণী হোক এই সমস্ত প্রাণীর মাঝে এই স্বভাবটা পরিলক্ষিত হয় আমরা দেখি যে খাদ্যের জন্যই তাদের সবকিছু তাদের বিচরণ খাদ্যের জন্য তাদের হিংস্রতা খাদ্যের জন্য তাদের ক্রোধ খাদ্যের জন্য তাদের ঘোরাঘুরি ছুটোছুটি খাদ্যের জন্য চব্বিশ ঘন্টাই তাদের ব্যস্ততা শুধুই খাবারের ব্যস্ততা তাই একটা জীব হিসেবে আপনি মানুষ আপনি যত ভালো খান এটা আপনার জৈবিক চাহিদা যত ভালো খাবার আপনি খান আপনি যে একটা জীব এই খাবার দ্বারা জীব হিসেবে প্রাণী হিসেবে আপনার একটা চাহিদা এটা পূরণ হচ্ছে আপনি যত ভালো থাকেন থাকার জন্য যত সুন্দর ব্যবস্থাপনা আপনি করেন তো এর দ্বারা জীব হিসেবে যে আপনার একটা প্রয়োজন সেই প্রয়োজনটা পূরণ হচ্ছে একটা সাপকে দেখবেন নিজের থাকার জন্য সে একটা গর্ত তৈরি করে যেন সেই গর্তের মাঝে সে নিরাপদে থাকতে পারে একটা বাঘ নিজের থাকার জন্য ডেরা তৈরি করে একটা পাখি নিজের থাকার জন্য নীর তৈরি করে একটা পিঁপড়া সেও নিজের থাকার জন্য বিভিন্ন ছিদ্র তৈরি করে আর মানুষ নিজে থাকার জন্য বাড়ি তৈরি করে বিল্ডিং তৈরি করে অ্যাপার্টমেন্ট তৈরি করে ফ্ল্যাট কিনে মানুষ হিসেবে আপনার ঘরটা এটা কুড়ে ঘরও হতে পারে এটা সনের ঘরও হতে পারে এটা টিনের ঘরও হতে পারে উন্নত ফ্ল্যাট বা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট হতে পারে এই থাকার জন্য ব্যবস্থাপনাটা যত উন্নত হোক যত আধুনিক হোক এতে জৈবিকতার সীমাকে অতিক্রম করবে না এর দ্বারা প্রাণী হিসেবে আপনার যে প্রয়োজন সেই প্রয়োজনটাই পূরণ হচ্ছে তার চেয়েতে বেশি কিছু হচ্ছে না এই খাবারটা আপনার যত সুস্বাদু হোক যত সুন্দর ব্যবস্থাপনার হোক এটার দ্বারা আপনার প্রাণী হিসেবে আপনার প্রয়োজনটা পূরণ হচ্ছে আপনার থাকার ব্যবস্থাপনাটা যত সুন্দর হোক যত আধুনিক হোক তার দ্বারা প্রাণী হিসেবে আপনার যে একটা প্রয়োজন সেই প্রয়োজনটাকে আপনি পূরণ করছেন এই প্রয়োজনগুলো পূরণ হওয়া এটা প্রাণী হিসেবে আপনার জন্য জরুরি এই প্রয়োজনটা আপনার পূরণ হতে হবে প্রত্যেকটা জীব তার এই প্রয়োজন কি পূরণ করে থাকে যে কোনো ভাবে হোক জীব মাত্রই তার খাবারের প্রয়োজন জীব মাত্রই তার ঠিকানার প্রয়োজন তাই খাবারের প্রয়োজন ঠিকানার প্রয়োজন খাবারটা স্বাভাবিকও হতে পারে অস্বাভাবিকও হতে পারে আপনার ঠিকানাটা সাধারণও হতে পারে আধুনিকও হতে পারে কিন্তু এর দ্বারা জীব হিসেবে আপনার যে একটা প্রয়োজন সেই প্রয়োজনটা পূরণ হচ্ছে প্রাণী হিসেবে যে মানুষ আমরা প্রাণী সে হিসেবে যে আমাদের একটা প্রয়োজন সে প্রয়োজনটা পূরণ হচ্ছে এটা হলো প্রাণী হিসেবে যে মানুষের একটা জীবন সে জীবন হিসেবে তার কিছু প্রয়োজন এবং সেই প্রয়োজনের পূরণ তারপর দ্বিতীয় একটা বিষয় বুঝার চেষ্টা করেন মানুষের জীবনে এক হলো জৈবিক চাহিদা যেমন খাদ্য বাসস্থান এটা তার জৈবিক চাহিদা আর মানুষের মাঝে আরেকটা বিষয় আল্লাহ তালা দিচ্ছেন এটা হলো মানবিক প্রয়োজন মানবিক চাহিদা একটা মানব শিশু যখন তার বয়স দশ এগারো বছর পেরিয়ে যায় তখন এই মানব শিশুর মাঝে বুদ্ধি বিচার বিবেক তৈরি হয় তার মাঝে একটা বিবেচনা তৈরি হয় এই বিচার বিবেচনা তৈরি হওয়ার পূর্ব পর্যন্ত সে তার জৈবিক চাহিদার গোলাম ছিল আর বিবেক বিচার তৈরি হওয়ার পর সে বিচার এবং বিবেচনার গোলাম বিচার বিবেচনা যতদিন তার মাঝে তৈরি হয় নাই সে তার জৈবিক চাহিদা সে চাহিদা অনুযায়ী সে তার জীবনকে পরিচালিত করেছে সে ছিল জৈবিক চাহিদার গুলাম তার শাসক ছিল তার চাহিদা তার স্বভাব এটাই ছিল তার শাসক সে স্বভাব স্বভাব দ্বারা নিয়ন্ত্রিত হইত কিন্তু বিবেক যখন তৈরি হয় বিবেচনা বিচার যখন তৈরি হয় একজন মানুষের মাঝে তার মাঝে যখন বুদ্ধি আসে জ্ঞান আসে শিক্ষা আসে তখন সে বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয় বিবেক তাকে শাসন করে বিবেক তাকে বলে কি তোমার প্রয়োজন কি তোমার প্রয়োজন নয় এই সিদ্ধান্তটা বিবেক দেয় তার আগ পর্যন্ত স্বভাব তার সামনে চাহিদা পেশ করে এখন দেখেন এই যে মানুষের মাঝে একটা জিনিস হল নাফ স্বভাব আর আরেকটা জিনিস হল তার আকল তার বিবেক তো তার মাঝে নফসের শাসন আছে আবার বিবেকের শাসন আছে একজন মানুষের মাঝে নফসের শাসন আছে আবার বিবেকের শাসন আছে নফসের চাহিদা আছে আবার বিবেকের চাহিদা আছে তো এই নফস আর বিবেকের মাঝে পার্থক্য হল নক্স মূর্খ এর মাঝে কোনো জ্ঞান নাই আর বিবেক হলো জ্ঞানী তার মাঝে জ্ঞান আছে নখ অন্ধ আর বিবেকটা হলো আলোকিত নখ একজন মানুষের যে নখ এই নখ বলে খাও আর বিবেক তৈরির পর বিবেক তাকে বলে ভালো কিছু খাও নকশের হুকুম খাও তোমার মাঝে ক্ষুদা তোমাকে খেতে হবে তার মাঝে বিবেক এই অনুভূতি তৈরি করে ক্ষুদা তোমাকে তোমার ক্ষুদা নিবারণ করতে হবে ভালো কিছু খেয়ে তুমি তোমার ক্ষুদাকে নিবারণ করো প্রয়োজনে ভালো কিছু খাওয়ার জন্য তুমি এগারো নম্বর যাও ক্ষুদার যন্ত্রণায় তুমি ছয় নাম্বার থেকে বের হয়েছ তুমি ঘর থেকে বের হয়েছ তুমি দশ নাম্বারে না বসে এগারো নাম্বার চলে যাও এই যে এই শিক্ষাটা এই যে এগারো নাম্বার যাওয়ার চাহিদাটা এই চাহিদাটা নক্স তৈরি করে না এই চাহিদাটা বিবেক তৈরি করে না এই ক্ষুদাটা এটা হলো নফসের চাহিদা এটা হলো নফসের তারা আর এই ক্ষুদাটাকে নিবারণ করার জন্য এগারো নাম্বার চলে যাওয়া এটা হলো বিবেকের চাহিদা বিবেকের তারা আরেকটু বিষয়টাকে যদি আমরা বুঝতে চাই যেমন কনকনে শীত এই কনকনে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার একটা কম্বলের প্রয়োজন তো মোটা একটি কম্বলকে যদি জড়িয়ে নেওয়া হয় নফসের চাহিদা পূরণ হয়ে যাবে কনকনে শীত শীত নিবারণের জন্য একটা কাপড় দরকার মোটা একটা কম্বল দরকার যে কোনো ধরনের মোটা একটা কম্বল যদি আমার কাছে আসে আমি পাই কনকনে শীতের মাঝে আমার যে একটা কাপড়ের প্রয়োজন সে কাপড়ের চাহিদাটা পূরণ হয়ে যায় কিন্তু এখন এই কাপড়টা এই কম্বলটা সফট মোলায়েম হতে হবে এটার রং এটার মাঝের ফুলটা সুন্দর হতে হবে এটা দামি হতে হবে এই যে এই চাহিদাটা এই চাহিদাটা নবসের চাহিদা না কিন্তু বিবেক এই চাহিদা তৈরি করে যে ভালো সুন্দর দামি মোলায়েম সফট একটা কম্বল তুমি জড়িয়ে থাকো আজকের পৃথিবীতে বিভিন্ন ধরনের ডিজাইনের জয় জয়কার শুধুমাত্র ডিজাইন করা এটা এক ধরনের মানুষদের পেশা তারা শুধু ডিজাইন করে দেয় ডিজাইনার এটাই তাদের যোগ্যতা আজকে শুধু ডিজাইনের উপর বিশেষ কোর্স হচ্ছে লেখাপড়া হচ্ছে সে কি শিখতেছে ডিজাইন করা শিখতেছে এই সমস্ত কিছু এই যে মানুষের যে বিবেক সৌন্দর্য প্রিয় এই বিবেকের চাহিদা পূরণ করার জন্য এই সমস্ত কিছু হচ্ছে এখন বুঝার চেষ্টা করেন এই যে মানুষ আর অন্যান্য প্রাণী মানুষও প্রাণী অন্যান্য প্রাণীও প্রাণী অন্যান্য প্রাণী আর মানুষের মাঝে তফাতটা হলো এই বিবেক একজন মানুষ সে যখন খায় তার খাওয়াটা শুধুমাত্র নিজ উদরপূর্তির জন্য সে খায় না সে তার খাদ্য দ্বারা তার চোখকে তৃপ্ত করে সে তার খাদ্য খাদ্য দ্বারা তার জিব্বাকে তৃপ্ত করে তার চাহিদাকে তৃপ্ত করে তার মনকে তৃপ্ত করে সে একটা খাদ্য দ্বারা তার সমস্ত অনুভূতিগুলোকে তৃপ্ত করতে চায় যে খাবারটা খাবে তার ঘ্রাণ সুন্দর হতে হবে এটা তার অনুভূতি চাহিদা এটা দেখতে সুন্দর হতে হবে এটাও তার মাঝে একটা চাহিদা এটা জিব্বাই সুস্বাদু হতে হবে শুধু পেট ভরলেই হবে না যা খাবো এটা মজাদার হতে হবে এটা সুস্বাদু হতে হবে এটা মুখে দেওয়ার সাথে সাথে মোলায়েম হতে হবে সফট হতে হবে এটা রুচিকর হতে হবে এই সমস্ত কিছুর তৃপ্ততা এটা একজন মানুষের চাহিদা কিন্তু একটা প্রাণীর কাজ শুধুই মাত্র তার উদরকে তৃপ্ত করা দেখেন একটা গাধী হজরত আদম আলী ইসলামের যুগে যেমন ভাবে খেয়ে তার উদর পূর্তি করত যে খাবার খেয়ে সে তার উদরকে পূর্তি করত পৃথিবী হাজার বছর পেরিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত একটা গাভীর খাওয়া এবং তার উদর পূর্তির সিস্টেমের মাঝে কোনো পরিবর্তন আসেনি ঠিক একই সিস্টেম কিন্তু মানুষ মানুষের সিস্টেমের পরিবর্তন হয়েছে মানুষ ঠিক সেই আদি সিস্টেমের মাঝে নাই প্রতিনিয়ত মানুষের সিস্টেমের মাঝে পরিবর্তন আসতেছে মানুষের মাঝে ভিন্নতা আসতেছে রুচির পরিবর্তন আসতেছে স্বভাবের পরিবর্তন আসতেছে এই মানুষের মাঝে যে সৌন্দর্য প্রিয়তা তার বিবেক সে যে সৌন্দর্যকে কামনা করে এতে দিন যাচ্ছে নতুন কিছু আবিষ্কৃত হচ্ছে এই সমস্ত কিছু মানুষের বিবেকের শাসন বিবেকের মাঝে জ্ঞান আছে সে ভাবছে তার তার মেধা খরচ হচ্ছে আর নতুন কিছু আবিষ্কৃত হচ্ছে আর তার মাঝে সৌন্দর্য এটা তৈরি হচ্ছে আধুনিকতা তৈরি হচ্ছে সে এগিয়ে যাচ্ছে কিন্তু অন্য প্রাণীগুলো মানুষের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছে না এখানে এই বিষয়টা বুঝার বিষয় এই যে মানুষের এই বিবেক এই যে মানুষের এই সৌন্দর্য প্রিয়তা এর দ্বারা যখন একজন মানুষ নিয়ন্ত্রিত হয় তার এই জীবনটাকে বলা হয় মানবিক জীবন একজন মানুষ যখন তার স্বভাব দ্বারা নিয়ন্ত্রিত হয় তার জীবনটা যখন স্বভাব দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় জৈবিক জীবন আর একজন মানুষের জীবন যখন তার বিবেক দ্বারা তার জ্ঞান দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তার এই জীবনটাকে বলা হয় মানবিক জীবন একজন মানুষ যখন তার স্বভাব দ্বারা নিয়ন্ত্রিত হয় সে জীবনটা মানুষের জীবন না এই জীবনটা তার জৈবিক জীবন এই জীবনটা পশুক্তের জীবন আর একজন মানুষ যখন বিবেক দ্বারা নিয়ন্ত্রিত হয় সে জীবনটা মনুষ্যত্বের জীবন দৃষ্টান্ত সহ যদি বুঝতে চাই খাও যা পাও খাও যা দেখো তাই ধরো এটা জৈবিক জীবন এটা প্রসুক্তির জীবন আর খাও ভালো কিছু খাও ধরো ভালো কিছু ধরো সৌন্দর্যকে ধরো এই যে একটা শিক্ষা এই শিক্ষাটা এটা বিবেক দ্বারা এই শিক্ষার দ্বারা যারা নিয়ন্ত্রিত হয় এটাকে বলা হয় মনুশক্তির জীবন আরেকটু দৃষ্টান্ত সহ বুঝতে চাইলে আমরা যদি একটা শিশুকে দেখি যার মাঝে বিবেক বোধ তৈরি হয়নি এখনো তার মাঝে বুদ্ধি আসে নাই বিচার বিবেচনা আসে নাই এমন একটা শিশুর দিকে আমরা যদি তাকাই দেখতে পাবো এই শিশুটা শুধু নিজের খাবারের দিকে গুরুত্ব দিচ্ছে ঘরে তার ভাই আছে তার বোন আছে তার বাবা আছে তার মা আছে তার দাদা আছে তার দাদি আছে তাদের প্রয়োজন তারাও যে খাবে এই বিবেচনাটা তার মাঝে নাই তার সামনে যদি খাবার যাচ্ছে তার এই বিবেচনা নাই এ খাবারটা কতটুকু খেতে হবে কি পরিমাণ খাওয়াটা স্বাস্থ্যকর কি পরিমাণ খাওয়াটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা এই খাবারটা ঘরে কি পরিমাণ আছে কোন বিচার নাই তার এই বিবেচনাটা তার মাঝে নাই তাকে সেই খাবারটা দেওয়ার পর সে খাচ্ছে শেষ হওয়ার পর সে আবার চাচ্ছে তার সামনে যদি চকলেট উপস্থিত করা হয় তো প্রত্যেকটা চকলেট নিচ্ছে আর খাচ্ছে যেমন এটা এক বিরতিহীন খাওয়া তার উদর পূর্তি পর্যন্ত সে চকলেট খেয়েই যাবে চকলেটের চাহিদা সে পূরণ চাহিদা সে পেশ করতেই থাকবে এ চাহিদার শেষ নাই তাকে থামানো যাবে না তাকে অন্য কোন কল্পনা অন্য কোন বিষয় তার সামনে উপস্থিত করা পর্যন্ত এ চকলেটের চাহিদা তার থেকে দূর হবে না তাকে লিচু দেওয়া হলো তো লিচু একটা দেওয়া হয়েছে খাওয়া শেষ আরেকটা দাও তো আরেকটা দেওয়া হলো শেষ আরেকটা দেও তোর চাহিদা আমাকে দেও যদি বলা হয় যে আর খাওয়া যাবে না তো কান্না শুরু এখন তাকে ঘরের যদি লিচু শেষ হয়ে যায় তার কান্না থামাবার জন্য আবার বাজারে যেতে হবে লিচু আনতে হবে তার হাতে লিচু দিতে হবে অথবা তাকে নিয়ে বেড়াতে হবে তাকে অন্য মনস্ক করতে হবে তার আগ পর্যন্ত তাকে থামানো যাবে না তাকে ভুলিয়ে দিতে হবে এই লিচুর কথা এই চকলেটের কথা তাকে ভুলিয়ে দিতে হবে এটা ভোলার আগ পর্যন্ত তার মাঝে এ চাহিদা শেষ হবে না তো প্রাণীদের মাঝে এ স্বভাবটাই বিদ্যমান আপনি যদি একটা কুকুরকে দেখে একটা হাড্ডি দেন যে এই হাড্ডিটা কুকুর তোকে দিলাম তুই খা তো একটা কুকুর তার মহল্লার তার প্রতিবেশী অন্য কুকুরগুলো ক্ষুধার্ত অন্যদেরও প্রয়োজন আছে আমি একা না খেয়ে সবাইকে নিয়ে খাই এই ধরনের বিচার বিবেচনা কুকুরের মাঝে নাই আছে কোন কুকুরের মাঝে নাই অন্য কেউ পেল কি পেল না এই বিষয়টা সে ভাববেই না বরং অন্য কেউকে যদি দেখে তার দিকে আসতেছে সে তাকে তাড়িয়ে দেবে নিজ স্বার্থে প্রয়োজনে এই একটা হাত দিকে কেন্দ্র করে মহল্লার সমস্ত কুকুরের সাথে সে লড়াই করবে যুদ্ধ করবে কিন্তু এই একটা হাড্ডি হাড্ডির ব্যাপারে সে অন্য কারোর সাথে ভাগাভাগি করবে না এই ভাগাভাগিতে সে রাজি না যুদ্ধ করতে এই যে এই স্বভাবটা শুধুই মাত্র নিজ স্বার্থটাকে বুঝা নিজ প্রয়োজনটাকে বুঝা নিজ উদরটাকে ভরা এটা আসলে মানুষের স্বভাব না এ স্বভাবটা প্রাণীর স্বভাব এটা প্রাণীর স্বভাব আর মানুষের স্বভাব আল্লাহ তালা তার মাঝে ঠিক যেমন জীবন দিচ্ছেন জৈবিক চাহিদা দিচ্ছেন ঠিক এরকম আল্লাহ তালা তার মাঝে বিবেক দিচ্ছেন আর এই বিবেক এবং নফসির চাহিদা এই দুইটা এই দুইটা বিষয়ের সমন্বয়ের কারণে একজন মানুষ চায় আমি খাবো একা খাবো না আমার স্ত্রী আমার সন্তান আমার বাবা আমার মা আমার ভাই বোন আমি সবাইকে নিয়ে খাব আমি সবার দিকে লক্ষ্য রাখব আমি সবাইকে নিয়ে একটা সুখের একটা সুন্দর জীবন আমি তৈরি করব জীবনের মাঝে একটা সৌন্দর্যের কামনা এটা মানুষের আছে একটা সুন্দর সমাজের কামনা এটা মানুষের আছে একটা সুন্দর পরিবারের কামনা এটা আল্লাহ মানুষদেরকে দিচ্ছেন এটা পশুকে দেন একটা পশুর জীবন এটা পশুক্তির জীবন যে একা খাবো কাউকে দিব না একা খাবো কাউকে দিব না এটা কি মানুষের স্বভাব না পশুর স্বভাব আপনারা আমার কথা বুঝতেছেন এই স্বভাবটা যে একা খাবো কাউকে দিব না এই স্বভাবটা মানুষের স্বভাব না এই স্বভাবটা পশুর স্বভাব আর একা খাবো না সবাইকে নিয়ে খাবো এই যে এই স্বভাবটা এই স্বভাবটা মানুষের স্বভাব এই জীবনটা মানুষের জীবন তো এই পর্যন্তের আলোচনার দ্বারা আমাদেরকে যে বিষয়টা বুঝে নিতে হবে যে পশুর জীবন আর মানুষের জীবনের মাঝে তফাত কি যে আল্লাহ তালা এই যে পশুকুল প্রাণীকুলকে সৃষ্টি করেছেন এদেরকে আল্লাহ তালা চাহিদা দিতেন খাদ্যের চাহিদা নিরাপদ একটা ঠিকানার চাহিদা তো তারা তাদের এই চাহিদাটাকে পূরণ করে থাকে এবং এই জৈবিক চাহিদাগুলো মানুষের মাঝেও আছে তো মানুষের মাঝে আল্লাহ তালা আরেকটা নিয়ামত দিচ্ছেন সেই নিয়ামতটা হলো বিবেক বুদ্ধি জ্ঞান এই যে বিচার বিবেচনা বুদ্ধি জ্ঞান এই নিয়ামতটা আল্লাহ তালা পশুদেরকে দেন তাই মানুষ তার জ্ঞান দ্বারা তার বুদ্ধি দ্বারা তার বিবেচনার দ্বারা সে একা শুধু নিজের বুঝ বুঝে না সবার বুঝ বুঝার চেষ্টা করে আর পশু তার মাঝে যেহেতু শুধুই পশুক্ত মনুষক্ত নাই বিবেক বুধ নাই এই পশু শুধু নিজের বুঝ বুঝে সে সবার বুঝ বুঝে না সেই শুধু নিজের বুঝ বুঝা এটা পশুক্ত আর সবার বুঝ বুঝা এটা হলো মনুষ্যত্ব সবার বুঝ বুঝা এটা মনুশক্তির জীবন আর শুধু নিজের বুঝ বুঝা এটা হলো প্রশক্তির জীবন এই পর্যন্ত আলোচনার পর এখন আমরা আমাদের মূল আলোচনা করছি ইমানি জীবন কাকে বলে যেখানে মানুষের মাঝে একটা আছে নিজের বুঝ একটা বিষয় হলো নিজের বুঝ এটা আমার প্রয়োজন আমি আমার প্রয়োজন পূরণ করব আমি আমাকে সন্তুষ্ট করব এটা হলো তার নফসের চাহিদা এটা হলো তার নফসের দাওয়াত আর বিবেকের দাওয়াত তার মনুষ্যত্বের দাওয়াত তুমি একা নও তোমার পরিবার আছে তোমার সমাজ আছে নিজ চাহিদা পূরণের ক্ষেত্রে তোমাকে তোমার পরিবার তোমাকে তোমার সমাজ এই সমস্ত কিছুর দিকে লক্ষ্য রেখে নিজ চাহিদা পূরণে তোমাকে অগ্রসর হতে হবে শিক্ষাটা মানুষ হিসেবে আল্লাহ তারা প্রত্যেকটা মানুষের মাঝে এই জ্ঞানটা দিতে সে শুধু নিজের প্রয়োজনের সাথে সাথে অন্যের প্রয়োজনটা নিজের মেজাজের সাথে সাথে অন্যের মেজাজটা এটার দিকে খেয়াল রাখে এই বিষয়টাকেও সে বিবেচনা করে ইমানই জীবন হলো যে একজন মানুষের মাঝে নিজের বুঝ আছে তার পারিবারিক তার সামাজিক বুঝ আছে তো একজন মানুষ তার নিজের বুঝ তার সামাজিক তার পারিবারিক বুঝ এই সমস্ত বুঝের উপর এই সমস্ত কিছুর চাহিদার উপর এই সমস্ত কিছুর সন্তুষ্টির উপর সে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজা আল্লাহ তালার চাহিদা আল্লাহ তালার হুকুমকে প্রাধান্য দেয় তো একজন মানুষ যখন তার নিজের যে চাহিদা নিজের যে প্রয়োজন সেই প্রয়োজনগুলোকে পূরণ করার ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখে নিজ সন্তুষ্টি দেখে না একজন মানুষ যখন নিজ পারিবারিক নিজ সামাজিক বিভিন্ন প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে সমাজ পরিবারের সন্তুষ্টি নয় বরং আল্লাহর সন্তুষ্টির দিকে লক্ষ্য রেখে সে তার সমাজ জীবন তার পরিবার জীবনের প্রত্যেকটা কাজ সম্পাদন করে তো তার এই জীবনটাকে বলা হয় ইমানি জীবন তো একজন মানুষ যখন ইমানি জীবনকে গ্রহণ করে ইমানি জীবনকে গ্রহণ করার পর সে তার স্বভাব অনুযায়ী চলে না সে তার বিবেক অনুযায়ীও চলে না সে নিজ বুদ্ধি নিজ বিচার অনুযায়ী নিজকে নিয়ন্ত্রণ করে না বরং সে তাকে নিয়ন্ত্রণ করে ইমান অনুযায়ী যেমন একজন মানুষ হিসেবে তার মাঝে খাবার খাওয়ার প্রয়োজন আছে তো ইমানি জীবনকে গ্রহণ করার পর সে সিদ্ধান্ত গ্রহণ করে আমি খানা খাবো অবশ্যই খাবার খাওয়ার মাধ্যমে আমি আমার প্রয়োজনকে পূরণ করব কিন্তু এমন ভাবে খাব যেভাবে খেলে আল্লাহ সন্তুষ্ট হন এই চিন্তাটা এই নিয়ন্ত্রণটা তার মাঝে এসে যায় ইমানকে গ্রহণ করার পর বিবেক তাকে এই শিক্ষা দেয় তুমি সবাইকে সন্তুষ্ট করো কিন্তু ইমান তাকে শিক্ষা দেয় তুমি আল্লাহকে সন্তুষ্ট করো মনুষ্যত্ব তাকে শিক্ষা দেয় সবাইকে সন্তুষ্ট করো কিন্তু ইমান তাকে শিক্ষা দেয় সবাইকে সন্তুষ্ট করো কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করো আল্লাহর সন্তুষ্টি আগে সবার সন্তুষ্টি পরে ইমান শিক্ষা একজন মানুষ যখন ইমানকে গ্রহণ করে তখন তার মাঝে আল্লাহর সন্তুষ্টি কোন পথে এই বিবেচনাটা চলে আসে তার মাঝে প্রধান বিবেচনা থাকে যে এটা কি জায়েজ না না জায়েজ এটা হালাল না হারাম এই বিবেচনাটা আগে করে যদি হালাল হয় তাহলে এই পথ আমার পথ যদি হারাম হয় আমি এই পথে চলবো না যদি জায়েজ হয় আমি এই পথে আছি যদি না জায়েজ হয় এই পথে আমি নাই পূর্ণ পরিবার পূর্ণ সমাজ যদি আমার প্রতি বিরূপ হয়ে যায় তো সব যদি বিরূপ হয়ে যায় হয়ে যাক আমি হারামকে গ্রহণ করতে পারবো না এটা ইমানের শিক্ষা তো ইমানি জীবন যদি হয় তার প্রত্যেক কাজে লক্ষ্য থাকে আল্লাহর সন্তুষ্টি প্রধান লক্ষ্য প্রধান দৃষ্টি এটা থাকে আল্লাহর দিকে তার নিজ চাহিদা পূরণের ক্ষেত্রে তার পারিবারিক চাহিদা পূরণের ক্ষেত্রে তার সমাজের চাহিদা পূরণের ক্ষেত্রে তার জনগণের চাহিদা পূরণের ক্ষেত্রে তার বসের চাহিদা পূরণের ক্ষেত্রে তার রাষ্ট্রের চাহিদা পূরণের ক্ষেত্রে সে বিবেচনা করে যদি তার মাঝে ইমান থাকে সে বিবেচনা করে মানব আমি আমার স্বামীর কথা শুনব কিন্তু আগে আল্লাহর হুকুম মতো হয় কিনা দেখব আমি রাষ্ট্রের কথা শুনব কিন্তু আল্লাহর হুকুম মতো হয় কিনা তা আগে দেখব আমি জনগণের কথা শুনবো কিন্তু আগে দেখব যেটা আল্লাহর হুকুম মতো হয় কি তারপর আল্লাহর হুকুমকে অমান্য করে আমি রাষ্ট্রের কথা শুনতে বাধ্য নই আমি জনতার কথা শুনতে বাধ্য নই আমি স্বামীর কথা শুনতেও বাধ্য নই আমি স্ত্রীর কথা শুনতেও বাধ্য নই আমি সমাজের কথা শুনতে বাধ্য নই আমি কারো কথা শুনতে বাধ্য নই আল্লাহর হুকুমের নাফরমানি করে আমি কারো কথা শুনতে বাধ্য নই এই শিক্ষাটা একজন মানুষের মাঝে ইমান তৈরি করে আর এ শিক্ষার উপর জীবনকে পরিচালিত করা এটাকে বলা হয় ইমান অনুযায়ী জীবনকে পরিচালিত করা যে সব কিছুর উপর আল্লাহ সব কিছুর উপর কে আল্লাহ বাকি সব পড়ে আল্লাহ সবার আগে এই যে এই হিসাবটা এই হিসাবটা আনতে হয় এইটাই ইমান এই বিষয়টাই ইমান যদি ইমানি জীবন না হয় বিবেক পরিচালিত জীবন হয় সেক্ষেত্রে লক্ষ্য হয় সবার সন্তুষ্টি যাকে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা বলতে পারি যে আমি সবাইকে সন্তুষ্ট করতে চাই সবাই খুশি তো এটা যায় যদি পরিবারের সবাই খুশি হয় তাহলে এটা করতে সমস্যা নেই যদি সমাজের সবাই খুশি হয় তাহলে এটা করতে সমস্যা নাই সবাই যদি খুশি হয় অধিকাংশ যদি খুশি হয় তাহলে এটা যায় এটা করতে কোনো সমস্যা নাই সবাই যদি নারাজ হয় অধিকাংশ যদি নারাজ হয় তাহলে এটা করা যাবে না এটা হলো বিবেকের জ্ঞান যে বিবেকের মাঝে ইমান নাই যে বিবেক শুধু বিবেক যেই বুধ শুধু বুধ সেই বুধের মাঝে সেই বিবেকের মাঝে ইমান প্রবেশ করে নাই সেই বিবেকের শিক্ষা সবাই রাজি তুমি রাজি অধিকাংশ রাজি তো তুমি রাজি আর যে বিবেকের মাঝে ইমান আছে সে বিবেক তাকে বলে আল্লাহ রাজি তো তুমি রাজি সবাই ও খুশি আল্লাহ খুশি তো আল্লাহ খুশি তোমার খুশি ইসলাম যে একজন মানুষকে ইমান গ্রহণ করার দাওয়াত দেয় এই ইমানের অর্থ হল যে তুমি মানবিক জীবন মনুশক্তির জীবন থেকে ইমানি জীবনে প্রবেশ করো তিনি সবার খুশি পরিবারের সবাইকে আমি খুশি করতে চাই সমাজের সবাইকে আমি খুশি করতে চাই সংখ্যাগরিষ্ঠ জনতাকে আমি খুশি করতে চাই না তুমি ইমানকে গ্রহণ করো আল্লাহর সন্তুষ্টির উপর তুমি তোমার জীবনকে পরিচালিত করো এটা ইমান সবার খুশির উপর তুমি তোমার জীবনকে পরিচালিত করো এটা মনুষ্যত্ব এটা মানবিকতা ইমান না ইমান হল যে সব কিছুর উপর আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী সবাইকে খুশি কর তুমি সবাইকে তাই দিতে বাধ্য যা আল্লাহর হুকুম মতো হয় যা আল্লাহর হুকুম মতো হয় তাই দিতে তুমি বাধ্য ইসলাম মুমিনের কাছে ইমানই জীবন চায় যদি ইমানই জীবন না হয় যদি বিবেক দ্বারা জীবন পরিচালিত হয় ইমান নাই ইমানের শিক্ষা নাই আছে বিবেক মানবতা আমার ধর্ম কি মানবতা এটা যদি হয় কারো ধর্ম যদি হয় মানবতা মানবিকতা এবং মানবিকতার দ্বারা যদি কোনো ব্যক্তি পরিচালিত হয় তাহলে এই ব্যক্তির জন্য বিয়ে করা আর বেভিচার করা সমান কারণ সবাই খুশি তো এটা করতে তো কোনো সমস্যা নেই যদি মিয়া বিবি রাজি থাকে তাহলে এর মাঝে কোনো সমস্যা নাই সুতরাং যার মাঝে মানবিকতা আছে ইমান নাই যার মাঝে মানবিকতার শিক্ষা আছে ইমানের শিক্ষা নাই তার কাছে বিয়ে আর বিভিচারের মাঝে কোনো তফাৎ নেই তার মাঝে জিনা আর বিবাহ বিবাহের মাঝে তফাৎ আছে তফাৎ নেই তো তফাতটা তৈরির জন্য ইমান দরকার ইমানের শিক্ষা দরকার জিনার প্রতি ঘৃণা তৈরির জন্য বেভিচারের প্রতি ঘৃণা তৈরির জন্য ইমানের শিক্ষা দরকার ইমানের শিক্ষা ছাড়া শুধু মনুষ্যত্বের শিক্ষার দ্বারা শুধু মানবিকতার শিক্ষার দ্বারা শুধু মানবিকতার শিক্ষার দ্বারা কোনো মানুষের মাঝে দিনার প্রতি ঘৃণাবোধ তৈরি হবে না জিনার প্রতি ঘৃণাবোধ তৈরির জন্য ইমানের শিক্ষা প্রয়োজন ইমানই শিক্ষার প্রয়োজন আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন মানুষদেরকে এই ইমান শিক্ষা দেওয়ার জন্য যে ইমান তাদের মাঝে এই চেতনা তৈরি করতে আল্লাহ রাজি তো তুমি রাজ আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার এই জীবন ব্যর্থ আর মনশক্তির শিক্ষা হলো সবাই রাজি তো তুমি রাজি বিবি রাজি তো মিয়া রাজি হয়ে যাও এটা মনশক্তির শিক্ষা আমরা যদি আমাদের সন্তানকে আমাদেরকে ইমানের শিক্ষার দ্বারা আলোকিত না করি যতদিন ইমানের শিক্ষার দ্বারা নিজেদেরকে আলোকিত না করব ততদিন পর্যন্ত ইমানই জীবন তৈরি হবে না একজন মুমিন আর একজন কাফের মাঝে তফাত কই একজন মুমিন সেও খায় সেও তার প্রয়োজন পূরণ করে একজন বেইমান সেও খাবার গ্রহণ করে তার প্রয়োজন পূরণ করে একজন মমিন তার জীবনে লড়াই আছে যুদ্ধ আছে মুমিন যুদ্ধ করে লড়াই করে আল্লাহ যে সমস্ত নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তাদের জীবনের মাঝে লড়াই ছিল না জেহাদ ছিল না আবার বেইমানরা তারাও তো যুদ্ধ করে যুদ্ধ কি শুধু মুসলমানরাই করে হাত কি শুধু মুসলমানরাই করে বেইমানরা হাত করে না জেহাদ না তারা যুদ্ধ করে না যুদ্ধ করে কি করে না আজ পর্যন্ত পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে যত সহিংসতা হয়েছে এই সমস্ত সহিংসতা এই সমস্ত যুদ্ধ এটা কি শুধু মুসলমানদের করা বেইমানরা কিছুই করে নাই যুদ্ধ আর জাহাদের কথা শুনলেই নাম আসে মুসলমানদের সন্ত্রাস আর জঙ্গি শুধুমাত্র মুসলমানদের নামের সাথে উচ্চারণ করা হয় জঙ্গিবাদ আর সহিংসতার জন্য শুধু মোল্লাদের আলোচনাই করা হয় কেন যারা মোল্লা না যারা মিস্টার এরা কি কোনোদিন যুদ্ধ করে না এদের হাতে অস্ত্র থাকে না কয়জন মোল্লা অস্ত্র নিয়ে এই পর্যন্ত এই সমাজের মাঝে বের হয়েছে স্বাধীনতার পর থেকে আজকে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ বছর কয়জন ইমাম সঙ্গবদ্ধ হয়ে এই পর্যন্ত কোন মহল্লায় অস্ত্রের মহড়া দিছে এমন কোন রেকর্ড আছে অথচ আজকের মিডিয়া তো সমাজকে এই শিক্ষা বারবার দিচ্ছে যে সমাজের যত সহিংসতা এই সমাজের মাঝে যত অমানবিকতা সমস্ত কিছু এটার জন্য দায়ী হলো এই সমস্ত মোল্লারা যাক আমি সেই কথায় আসছি না আমার আলোচনার বিষয় হল যুদ্ধ এটা বেইমানরা করে না বেইমানরাও যুদ্ধ করে মুসলমানরাও সমঝোতা করে বেইমানরাও সমঝোতা করে কিন্তু মুমিন এবং বেইমানের মাঝে একটা তফাত আছে মুমিন যা করে আল্লাহর জন্য করে বেইমান আল্লাহর জন্য করে বেইমান আল্লাহর জন্য করে নবী মোহাম্মদুর রসুল্লাহ তার সাহাবা একরামদের সাথে সেই সমাজের বেইমানদের সাথে যুদ্ধ হয় নাই ইতিহাস দেখেন নবী মোহাম্মদুর রসুল্লাহ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে যুদ্ধ করতেন সেই যুদ্ধে মোকাবেলা হয়েছে বেইমানদের সাথে যুদ্ধের ঘটনাগুলো সাক্ষী মুসলমানরা যে যুদ্ধ করছে নিজের যান বাঁচানোর জন্য মান বাঁচানোর জন্য যুদ্ধ করছে না আল্লাহর জন্য করছে আর বেইমানরা যুদ্ধ করছে মান যান বাঁচানোর জন্য যুদ্ধের ময়দান বদরের যুদ্ধ হজরত আলী রাজি আল্লাহ তার সাথে লড়াইয়ে চলে আসলো আবু জেহেল আবু জেহেল হজরত আলী রাজি আল্লাহ আনহু আবু জেহেলকে লড়াইয়ের মাঝে পরাস্ত করে আবু জেহেলকে যুদ্ধের ময়দানে সহায়া দিত হজরত আলী আবু জেহেলের বুকের উপর বৈশা গেছে আবু জেহেল নবীর দুশ্মনকে ইসলামের চূড়ান্ত দুশ্মনকে হজরত আলী পৃথিবী থেকে বিদায় করে দিবে প্রস্তুতি চলছে হজরত আলী রাজি আল্লাহ আনহুকে আবু জেহেল মুখের মধ্যে থুতু মারে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রাণ প্রিয় সাহাবি হজরত আলী ইসলামের চূড়ান্ত দুশ্মন নবী মোহাম্মদুর রসুল্লাহর চূড়ান্ত দুশ্মন সবচাইতে বড় শত্রু আবু জেহেলকে সাথে সাথে ছেড়ে দিয়ে কেন যুদ্ধ আল্লাহর জন্য এর উত্তর কেন ছেড়ে দিলেন যুদ্ধ আল্লাহর জন্য আবু জেহেল যখন থুথু দিল হজরত আলী দেখলেন যে এই মুহূর্তে যদি আবু জেহেলের গলায় আমি ছুরি চালাই আমার নিজের মাঝে আমার নিজের ক্রোধ এর মাঝে অংশগ্রহণ করবে যুদ্ধটা আল্লাহর জন্য হবে না সেই ছেড়ে দিছে মুসলমান যখন লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয় কার জন্য হয় আল্লাহর জন্য আর বেইমানরা নিজের জন্য হয় তাই আমরা যদি আমাদের জীবনে শুধু খাওয়া আর পানাহার নিয়ে ব্যস্ত থাকি নিজের খাওয়া নিজের বুঝ বুঝা তাহলে এই বুঝটা কি মানুষের বুঝ না পশুর বুঝ খুব সহজে এটা বুঝার চেষ্টা করেন অনেকগুলো দৃষ্টান্ত দিন এই বুঝটা মানুষের বুঝ না এই বুঝটা হলো পশুর বুঝ আর যদি আমরা পরিবারের সেবা পরিবারের স্বার্থ জাতির সেবা জাতির স্বার্থ জাতির কল্যাণ এইটাই যদি আমাদের জীবনের মানদণ্ড হয় তাহলে এই জীবনটা মানুষের জীবন কিন্তু মুমিনের জীবন এটা মুমিনের জীবন আমার জীবনটা একজন মুমিনের জীবন তখন হবে যখন আমার জীবনের প্রত্যেকটা কাজ এমন ভাবে হবে যে আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করছি তখন আমার জীবনটা মানুষের জীবন হবে কোরআন দেখেন আল্লাহ তার প্রিয় বান্দা হজরত ইব্রাহিম আলাই ইসলামকে হুকুম দিলেন ঈদ কালাহু রব্বুহু আসলিম আল্লাহ তার বান্দা ইব্রাহিমকে হুকুম দিলেন আসলিম ইব্রাহিম মুসলমান হোক আল্লাহ হজরত ইব্রাহিমকে যে বললেন ইব্রাহিম মুসলমান হও এর অর্থ কি এর আগ পর্যন্ত তিনি অমুসলিম ছিলেন নাউজুবিল্লা এটা হইতে পারে তা না তাসলিম একথার অর্থ কি একথার অর্থ ইব্রাহিম জীবনের সব কাজ আমার সন্তুষ্টির জন্য করব তো আল্লাহর এই হুকুম যখন বান্দা ইব্রাহিমের প্রতি হল বান্দা ইব্রাহিম আল্লাহকে জবাব দিলেন কল আসলাম তুলি রব্বিল আলমিন আমি রব্বুল আলমিনের জন্য জীবনের সমস্ত কাজ করা রব্বুল আলমিনের জন্য রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য জীবনের প্রত্যেকটা পাক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হজরত ইব্রাহিম যখন তার এই সিদ্ধান্ত জানালেন আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন কোল ইব্রাহিম তাহলে এই কথার ঘোষণা দেও ইন্না সলাতি অনুসুকি ومحياي ومماتي لله رب العالمين إن صلاتي ونسكي আমার সমস্ত ত্যাগ তিতিক্ষা আমার সমস্ত কুরবানি আমার সমস্ত ইবাদত আমার জীবন মৃত্যু সমস্ত কিছু আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য সবকার জন্য তোমার সন্তুষ্টির জন্য আমার জীবন মৃত্যু আল্লাহ তোমার জন্য আল্লাহ ইব্রাহিমকে বললেন এই কথা বলো সব আমার জন্য এই যে এই জীবন এই সিদ্ধান্ত গ্রহণ করাটা হলো মুমিনের জীবন শাহবান মাস উপস্থিত সামনের মাসটা রমজান এই রমজানকে কেন্দ্র করে আমরা কি এই অঙ্গীকারে আবদ্ধ হতে পারি না যে আমরা প্রসুক্তের জীবন মনুষ্যত্বের জীবন ইত্যাদি সমস্ত জীবনকে বাদ দিয়ে ইমানি জীবনকে ইনশাল্লাহ গ্রহণ করবে আল্লাহ তারা সকলকে তৌফিক দান করুক ওয়াখির আবান আলহামদুলিল্লাহ রবিল আলম